পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন আমার পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন আমার পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন যার পায়ের নিচে বেহেস্ত আমার সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা তো আমার মা পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন আমার পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন যার পায়ের নিচে বেহেস্ত আমার সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা দশ মাস দশ দিন গর্ভে ধরে কষ্ট করলেন যিনি প্রসবেরই যন্ত্রণাতে ছটফট করলেন তিনি দশ মাস দশ দিন গর্ভে ধরে কষ্ট করলেন যিনি প্রসবেরই যন্ত্রণাতে ছটফট করলেন তিনি দশ মাস দশ দিন গর্ভে ধরে কষ্ট করলেন যিনি প্রসবেরই যন্ত্রণাতে ছটফট করলেন তিনি সেই মায়েরই কষ্টের ঋণ তো সেই মায়েরই কষ্টের ঋণ তো সেই মায়েরই কষ্টের ঋণ তো শোধ দিতে পারবো না যার পায়ের নিচে বেহেস্তামার সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন আমার পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন যার পায়ের নিচে বেহেস্ত আমার সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা মাকে কত দিয়েছি গালি পেয়েছে কত ব্যথা হাসি মুখে থেকেছে কাউকে বুঝতে দেয়নি ব্যথা মাকে কত দিয়েছি গালি পেয়েছে কত ব্যথা হাসি মুখে থেকেছে কাউকে বুঝতে দেয়নি ব্যথা মাকে কত দিয়েছি গালি পেয়েছে কত ব্যথা হাসি মুখে থেকেছে কাউকে বুঝতে দেয়নি ব্যথা এমন মায়ের কারোর সাথে এমন মায়ের কারোর সাথে এমন মায়ের কারোর সাথে হয় না যে তুলো না যার পায়ের নিচে বেহেস্ত আমার সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন আমার পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন আমার পৃথিবী মানুষ একজনা যার পায়ের নিচে বেহেস্তামার সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন আশার মানুষ একজনা যার পায়ের নিচে বেহেস্তামার সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা 谁懂？